উমর রদিল্লাহ তালাহু বলেন আমি নবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে আমলের ফলাফল নির্ভর করে নিয়াতের উপর সুতরাং যার হিজরত হয় দুনিয়া লাভের জন্য কিংবা কোনো স্ত্রীলোককে বিবাহ করার উদ্দেশ্যে তাহলে তার হিজরত হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে আর যার হিজরত হবে আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে তবে তার হিজরত হবে আল্লাহ ও তার রাসুলেরই জন্য